নৌকায়ার ধানের শীষ দুসাপের একই বিষ নৌকায়ার ধানের শীষ দুসাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভুকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে একই পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা নৌকায় আর ধানের শীষ দুই সাপের একই বিষ নৌকায় আর ধানের শীষ দুই সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস হুকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে একই পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা ওরা ছিল মূর্তি পুজো কেরা মূর্তির পাহারাদার ওরা ছিল দুর্নীতিবাজ এরা খুনের সারদার ওরা ছিল মূর্তি পুজো কেরা মূর্তির পাহারাদার ওরা ছিল দুর্নীতিবাজ এরা খুনের সরদার ওদের কোনো ফারাক তো নাই একই ভাতে পুষা বিলাই ওদের কোনো ফারাক তো নাই একই ভাতে পুষা বিলাই আমেরিকা ভারত ওদের ঠিকানা ওরা যে একই পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা নৌকায় আর ধানের শীষ দুই সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভুকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে একই পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা কেউ বালা ইলাহা কেউ বা বিসমিল্লা কেউ বা ইলাহা কেউ বা বিসমিল্লা ইসলামের নামে আবার পাতে কেউ দাড়ি পাল্লা কেউ বা ইলাহা কেউ বা বিসমিল্লা ইসলামের নামে আবার পাতে কেউ দাড়ি পাল্লা লাঙ্গলের ফালে আবার ডিগবাজির বইছে জুয়ার লাঙ্গলের ফালে আবার ডিগবাজির বইছে জুয়ার ইসলাম নয় এসব শুধুই বাহানা বোকামি ছাড়াইয়ে যে কিছুই না ওরা একই পাখির দুই ডানা ওরা একই পাখির দুই ডানা নৌকায় আর ধানের শীষ দুই সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভুকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে একই পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা কম্বল চুরির গুণা লইয়া কেউ বা জোরাত কাটায় গমের বস্তায় শীত কাটিয়া কেউ বা বগল বাজায় কম্বল চুরির গুণা লইয়া কেউ বা জোরাত কাটায় গমের বস্তায় শীত কাটিয়া কেউ বা বগল বাজায় চোরে চোরে তাল ভাই ওদের কোনো বিভেদ নাই চোরে চোরে তাল ভাই ওদের কোনো বিভেদ নাই সে কথা সময় থাকতে বুঝলি না ওরা যে একই পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা নৌকায়ার ধানের শীষ দুই সাপের একই বিষ নৌকায় আর ধানের শীষ দুই সাপের একই বিষ এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস ভুকামি ছাড়া এ যে কিছুই না ওরা যে একই পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা ওরা যে একই পাখির দুই ডানা